ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ গাদ্দার তাবেদার মারিয়ে মুরা গাদ্দার তাবেদার মারিয়ে মুরা গাদ্দার তাবেদার মারিয়ে মুরা গাদ্দার তাবেদার মারিয়ে মুরা হককে করতে চাই আবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ মানব রচিত কথিত তন্ত্র মন্ত্র খোদা জুহিদের মানি না মানি না চাই খোদার জমিনে শাসন তন্ত্র তাই মন গড়া মতবাদ মানি না মানি না মানব রচিত তন্ত্র মন্ত্র খোদা জুহিদের মানি না মানি না চাই খোদার জমিনে শাসন তন্ত্র তাই মন গড়া মতবাদ মানি না মানি না কোরআনকে বুকে নিলে সত্যকে মেনে নিলে পাবে তবে ইমানের স্বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলা বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ লেজুর ভিত্তি নয় স্বতন্ত্র ভাবে চায় কায়েম করতে দিন এই দেশে এই দেশে দুর্নীতি মুক্ত সুনামে খ্যাত জীবন সাজাতে এই পরিবেশে এই পরিবেশে লেজুর ভিত্তি নাই স্বতন্ত্র ভাবে চায় কায়েম করতে দিন এই দেশে এই দেশে দুর্নীতি মুক্ত সুনামে খ্যাত জীবন সাজাতে এই পরিবেশে এই পরিবেশে সুদিন ফিরে পেতে দুর্দিন মুছে দিতে মিলাতে হবে কাঁধে কাঁধ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ নারীদের ইজ্জত শ্রমিকের অধিকার তিমের হক ফিরিয়ে দিতে ফিরিয়ে ইসলামী আন্দোলন লড়ে যায় আমরণ মাঠে কঠিন শপথ নিয়ে শপথ নিয়ে নারীদের ইজ্জত শ্রমিকের অধিকার তিমের হক ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে ইসলামী আন্দোলন লড়ে যায় আমরণ মাঠে কঠিন শপথ নিয়ে শপথ নিয়ে ভীষণ দিয়ে নয় মিশন নিয়ে তাই মিলাতে হবে হাতে হাত ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিন দেশ উলামার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ যাই করে যাই করে দিন কায়েমের এই বিপ্লবী চেতনাই সংগ্রামীদের সেই পথ ধরে সেই পথ ধরে দিন দেশ উলামার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ যাই করে যাই করে দিন কায়েমের এই বিপ্লবী চেতনাই সংগ্রামীদের সেই পথ ধরে সেই পথ ধরে আমরা আছি মাঠে আমরা রব মাঠে ছিন্ন করব সকল ফাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ গাদ্দার তাবেদার মারিয়ে মুরা গাদ্দার তাবেদার মারিয়ে মুরা গাদ্দার তাবেদার মারিয়ে মুরা গাদ্দার তাবেদার মারিয়ে মুরা হককে করতে চাই আবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ